মোরা আর কত মার খাবো পিঠ দেয়ালে ঠেকেছে এবার দিন এসেছে বদলা নেবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো পিঠ দেয়ালে ঠেকছে এবার দিন এসেছে বদলা নেবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব জাগো বিপ্লবী জাগো বিদ্রোহী জাগো জাগো চিররণবীর তোমরাই হবে চালার নতুন শতাব্দী জাগো বিপ্লবী জাগো বিদ্রোহী জাগো জাগো চির রণবীর তোমরাই হবে সিপাহ সালার নতুন শতাব্দীর জাগো বিশ্ব মুসলমান ধরো বিপ্লবের নিশান তোলো আবার ঝড় তুফান হোক দুনিয়া কম্পমান মোরা ভেঙে চুরে সব চুরে মার করে জমানাকে বদলাবো পিঠ দেয়ালে ঠেকছে এবার দিন এসেছে বদলা নেবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব মোরা আর কত মার খাব মোরা আর কত মার খাব মোরা আর কত মার খাব মোরা আর কত মার খাব দিন দিন শুধু বাড়ছে জুলুম দিন দিন দিন দিন মুসলিম হয়ে বেঁচে থাকা আজ সঙ্গীন সঙ্গীন শহীদের খুনে পৃথিবীটা হলো রঙ্গিন রঙ্গিন এসো মুক্ত নৌ জওয়ান শোনো মুজাহিদের আজান চলো চেহাদের ময়দান করো জিন্দেগি করবান মোরা রক্তের নদী পেরিয়ে আবার স্বাধীনতা ফিরে পাবো পিঠ দেয়ালে ঠেকছে এবার দিন এসেছে বদলা নেবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো বুকের পাজর ভেঙে যায় যদি বেঁচে থেকে লাভ কি মৃত্যুর ভয়ে লুকিয়ে থাকার চাই না জিন্দেগি বুকের পাজর ভেঙে যায় যদি বেঁচে থেকে লাভ কি মৃত্যুর ভয়ে লুকিয়ে থাকার চাই না জিন্দেগি মোরা চাই না জিন্দেগি আর বেঁচে থেকে লাভ কি মোরা সত্যের সিপাহী ফের হয়ে যাব জঙ্গি মোরা তিল তিল করে জালিমের ভীতি চিরতরে উপড়াবো পিঠ দেয়ালে ঠেকছে এবার দিন এসেছে বদলা নেবার বিশ্বটাকে পাল্টে দেবার যুদ্ধে এবার যাব মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাব মোরা আর কত মার খাবো মোরা আর কত মার খাবো